বাস্তবায়ন করা প্রত্যেক মানুষের জন্য ফরজ বিশেষভাবে যারা নিজেকে মুসলিম বলেন আল্লাহর দিনের সামনে আত্মসমর্পণ করেছেন আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করেছেন রাসুল্লাহামের আনুগত্যের সামনে আত্মসমর্পণ করেছেন এর ওয়াদা করেছেন কালিমা এবার শাহাদাতের মাধ্যমে তার জন্য রাসুল উল্লাহামের আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে মেনে চলা আবশ্যক আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সংক্ষিপ্ত জাদুল মাদ এই কিতাবের দর্শের তৃতীয় পর্ব তৃতীয় পর্বে যে বিষয়টি আলোচনা করেছেন লেখক তা হচ্ছে রসৌল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা আবশ্যক ফরজ এটা সংক্ষেপে বলার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শ উজু সম্পর্কে কি ছিল তা পেশ করেছেন আজকে এ বিষয়টি নিয়ে আলোচনা করব এখানে আরেকটি কথা জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে মূল কিতাব যে জাদুল মাদ ইমাম ইবিনুল কাইম রহমতুল্লাহ আলীর তাতে ভূমিকার পরে ইমানের কথা এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনীর কথা রয়েছে ভূমিকার পরে রয়েছে রসুল্লাহ সাল্লামের সিরাত জীবনী নবী সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল নবী করিম সাল্লা সাল্লামের পুরো জীবনীটা মোটামুটি সংক্ষেপে সৃষ্টিগত দিক থেকে তিনি কেমন ছিলেন আখলাক চরিত্রের দিক থেকে কেমন ছিলেন যেটাকে সিরাত বা জীবনী বলা হয় জীবনীটা এখানে সংক্ষিপ্ত যিনি করেছেন অর্থাৎ শেখ ইমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলী তিনি সরিয়ে দিয়েছেন কিতাবকে সংক্ষেপ করার জন্য কারণ কিতাব তো অনেক বড় আর রসুল্লাহামের সিরাতটা এখানে নিয়ে আসলে আরো বড় হয়ে যেত এই জন্য নবিসাল্লামের জীবনের দিকটা কে তিনি এখানে পেশ করেননি শুরু করেছেন সরাসরি নবী সাল্লাম এবাদত বন্দিগি অজু তেয়াম আর তারপরে পবিত্রতার বিভিন্ন দিক গোসুল আর এসব শেষ করার পরে সালাত নামাজ জাকাত ইত্যাদি ইত্যাদি আমরা যেহেতু আলোচনা করছি বা দর্শ করছি সংক্ষিপ্ত জাদুল মাদের সেজন্য এই কিতাবকে সামনে রেখেই আমরা সরাসরি নবী সাল্লা ইসলামের এবাদতে কি আদর্শ ছিল তাতে ঢুকে পড়ব আর ইনশাল্লাহ এই কিতাব শেষ হলে রসল্লা সাল্লামের সিরাত বা জীবনের দিকটা যেটা এখানে আলোচিত হয়েছে প্রথম এই কিতাবের মূল কিতাবে সেটা আমরা আবার ইনশা আল্লাহ তালা আমাদের আলোচনায় বা দর্শে পেশ করব শেখ মোহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলের একটি কিতাব রয়েছে মুখতাসার সিরাত রসুল সংক্ষিপ্ত রসুল্লাহামের সিরাত হয়তো তিনি আরেকটি কিতাব যেহেতু রসুল্লাহ জীবনের উপর লিখেছেন অলরেডি সেই জন্যই হয়তো এই সংক্ষিপ্ত জাদুল মাদে রসুল্লাহামের জীবনের দিকটা নিয়ে আসেননি এটাও হইতে পারে অথবা কিতাব বড় হিজিত আর তার উদ্দেশ্য হচ্ছে রসুল্লাহামের জীবনের এবাদত মামালাত আদান প্রদান হালাল হারাম এগুলি তুলে ধরা যে রাসুল্লাহামের আদর্শ কেমন ছিল এবাদত বন্দীগীর ক্ষেত্রে তাহারাতের ক্ষেত্রে তারপরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হালাল হারামের ক্ষেত্রে বিবাহ সাদীর ক্ষেত্রে এগুলি পেশ করা হচ্ছে আসল উদ্দেশ্যই সংক্ষিপ্ত জাদুল মাদে যার ফলে প্রথমে ভূমিকার পরে শুরু করে দিয়েছেন রসুল্লাহামের সাল্লামের উজুর ক্ষেত্রে আদর্শ তার আগে যে বিষয়টি উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে লেখক বলছেন ফাসলুন এই অধ্যায় হচ্ছে ফি ওজুব মারেফাতে হাদির রসুল সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে জ্ঞান অর্জন করা জানা যে ফরজ এ সম্পর্কে রাসুল্লাহ আদর্শ এই আদর্শ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজ প্রত্যেক মানুষের জন্য ফরজ কারণ রাসুলের দাওয়াত মুসলিম কাফের কালো সাদা পশ্চিমা আর পূর্বের যে কোনো মানুষের জন্য ফরজ সেজন্য প্রত্যেক মানুষের জন্য জানা ফরজ কিন্তু যে এখনো কুফুরের অবস্থায় রয়েছে অমুসলিম হয়েছে এখন ইসলামে আসেনি রাসুলের নিয়ে আসা কালিমাকে মানেনি প্রথম কালিমা স্বীকার করবে তারপরে জানা শুরু করবে রসুল্লাহ সাল্লামের আদর্শ সম্পর্কে বিস্তারিত তবে একজন মানুষ আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহ পাকের তৌহিদ একত্তর ক্ষেত্রে রসুল্লাহামের আদর্শ আল্লাহ পাকের তৌহিদের বিপরীত তৌহিদ বিরোধী শির্ক সম্পর্কে প্রত্যেক মানুষের জন্য জানা ফরজ কারণ তৌহিদকে গ্রহণ করবে যেটা হচ্ছে মানুষের প্রকৃতি স্বভাব আর শিরকে বর্জন করবে আর তৌহিদ গ্রহণ করলেই শির বর্জন করলেই রাসুল্লাহামের দিন ছাড়া নিয়ে আসা দিন ছাড়া অন্য কোন দিনে তৌহিদ পাবে না শীত মুক্ত সমস্ত ধর্মে তৌহিদের জায়গা শিরকে দখল করে নিয়েছে লেখক বলছেন যে আমাদের যে ভূমিকা এর আগে আলোচনা করা হয়েছে যে ভূমিকাতে পবিত্র বস্তু আর নোংরা বস্তু তৈব ভালো আর খাবিস মন্দ এই দুটো বিষয় নিয়ে আলোচনা করেছেন আর তার আগের ভূমিকাতে তিনি আলোচনা করেছেন আল্লাহ ফাকরাবুল আলমিন প্রত্যেক বস্তু থেকে প্রত্যেক সৃষ্টি থেকে তিনি মনোনয়ন করেন আল্লাহ পাকের মনোনয়ন আল্লাহ পাকের চয়েস আল্লাহ পাকের এখতিয়ার আল্লাহ পাকের বাছাই এই দুটি বিষয় আলোচনা করা হয়েছে তারপরে বলছেন অমিন হা হোনাইম এই আমাদের ভূমিকার আলোচনা থেকে জানতে পেরেছেন এজতেরারুল এবাদ করলে জারুরাতের ইলা মারিফাতের রসুল যে প্রত্যেক বান্দার জন্য জরুরি হচ্ছে সমস্ত আবশ্যক জিনিসের ওপর যত জিনিস জরুরি আপনার জন্য হতে পারে যত কিছু আপনার জন্য আবশ্যক হতে পারে সব কিছুর ওপর আবশ্যক হচ্ছে সব কিছুর ওপর গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা ছাড়া কোনো মানুষের উপায় নেই সেটা হচ্ছে মারেফাতুর রসুল উল্লাহ সাল্লাহাম সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে উল্লাহাম সম্পর্কে জ্ঞান অর্জন করা মানে শুধু তার নাম জানা নয় তার বাপের নাম জানা নয় তার মায়ের নাম আর আত্মীয় স্বজন বংশ কোথা কাছে না উল্লাহামের পুরো আদর্শ তিনি কে ছিলেন কি ছিলেন কি নিয়ে এসছিলেন আর তার লক্ষ্য উদ্দেশ্য কি ছিল তিনি মানুষকে কি দিয়ে গেছেন কি বলে গেছেন রাসুল্লাহামকে জানো অমা যা বেহি আর তিনি কি নিয়ে এসেছিলেন যা তিনি নিয়ে এসেছিলেন সে সম্পর্কে জানা রসুল সম্পর্কে জানা আর রসুল যা নিয়ে এসেছিলেন তিনি নিয়ে এসছেন ওয়াহি আল্লাহর পক্ষ থেকে তার উপর ওয়াহি হয়েছে কোরআনুল করিম আর রসুল্লাহামের হাদিস তিনি যা বলেছেন করেছেন তার সামনে হয়েছে তিনি স্বীকৃতি দান করেছেন এসব জানা সমস্ত জরুরি কাজের ওপর জরুরি কাজ আপনার যত ইমার্জেন্সি কাজ থাক না কেন সমস্ত ইমার্জেন্সি কাজ কথা বিষয়ের ওপর সবচেয়ে বড় ইমার্জেন্সি কাজ হচ্ছে রসুল্লাহ সাল্লাম আর তার আনিত বিধান সম্পর্কে আনিত বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা কেন এই জন্য যে এই জন্যই জরুরি রসুল সম্পর্কে রসুলের আদর্শ সম্পর্কে জানা যে মুক্তির কোন পথ নেই তার মাধ্যম ছাড়া মুক্তির সফলতার কামিয়াবির কোন রাস্তা নেই ইল্লা আলাইয়া দিহে তার হাতে হাত দেওয়া ছাড়া তার নিয়ে আসা কালেমা পড়া ছাড়া তার নিয়ে বিধানকে স্বীকার করে নেওয়া মেনে নেওয়া বিশ্বাস করা বাস্তবায়ন করা ছাড়া ওয়ালা ইলা মারেফাতে তৈব মিনাল আলা তফসির ইল্লা বিস্তারিতভাবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা উত্তম কোনটা নোংরা খবিস কোনটা পাক পবিত্র কোনটা হচ্ছে জঘন্য এটা বিস্তারিতভাবে জানার কোন পথ নেই একমাত্র তার মাধ্যম ছাড়া তার পক্ষ থেকে যা এসেছে তা জানা ছাড়া রসুল্লাহ সাল্লাহামকে যে জানলো না যে সাল্লাম যা নিয়ে এসেছেন ওহি কোরআন এবং হাদিস জানলো না সেই ব্যক্তি জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে বিস্তারিত ভাবে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা পাক কোনটা নোংরা কোনটা করণীয় মানুষের জন্য উপকারী কোনটা বর্জনীয় মানুষের জন্য অপকারী জানার কোন রাস্তা নেই ওলা ইলা মারিফাতে তৈমিন আল খাবিস ভালোকে মন্দ নোংরা থেকে পার্থক্য করার বা দুটোর মাঝে পার্থক্যের জ্ঞান অর্জন করার কোন রাস্তা নেই আল্লাহ তাফসিল বিস্তারিতভাবে ইল্লামিন জেহাতেহি একমাত্র তার তরফ থেকে যা এসছে তা জানা ছাড়া ফাইয়ু হাজাতিন ফরেজাত অদারুরাতিন অরেজাত জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো প্রয়োজন পড়ুক না কেন আপনার যে কোনো প্রয়োজন আপনার ধরেন যে জরুরি হয়ে গেছে এটা আমার প্রয়োজন আর যে কোনো একেবারে নিরুপায় অবস্থা যেটা আপনার সামনে এসেছে আপনি সম্মুখীন হয়েছেন নিরুপায় হওয়ার আতুল আব্দি এলার রসুল ফৌকাহাবি কাসির এর ওপর সবচেয়ে বড় জরুরি অবস্থা যা ছাড়া কোনো উপায় নেই একজন মানুষ নিরুপায় সেটা জানা ছাড়া কোনো উপায় নেই সেটা হচ্ছে রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলী মুখাপেক্ষী যতটা বান্দা তার সম্পর্কে জানবে তার আদর্শ সম্পর্কে জানবে তাহলে আল্লাহকে জানতে পারবে তাহলে আল্লাহ পাকের নাজলকৃত বিধান জানতে পারবে তাহলেই ভালো জানতে পারবে মন্দ জানতে পারবে মন্দ থেকে বাঁচবে ভালো যে কোনো প্রয়োজন আপনার দুনিয়ার আপনি ধরে নেন মেনে নেন সমস্ত প্রয়োজনের উপর ফরজ হচ্ছে জরুরাতুল আব্দি রসুল রসুল্লাহ সাল্লামের মানুষ মুখাপেক্ষী সবচেয়ে বেশি ওর চাইতে বড় জরুরি কাজ হইতে পারে না তারপরে লেখক বলছেন অমাজান্ন কাবিমান তুমি কি বলতে পারো তোমার কি ধারণা হইতে পারে সেই ব্যক্তিত্ব সম্পর্কে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সম্পর্কে যে তার আদর্শ যদি তোমার থেকে অস্পষ্ট হয়ে যায় তোমার হাত ছাড়া হয়ে যায় এমন ব্যক্তিত্ব তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে তার আদর্শ যদি তোমার হাত ছাড়া হয়ে যায় হাত থেকে ছুটে গেল তার আদর্শ তোমার কাছ থেকে গায়েব হয়ে গেল পেলে না তুমি হারিয়ে ফেললে তুমি অমাজা আবিহি আর যা কিছু তিনি নিয়ে এসছেন এটা তোমার হাত ছাড়া হয়ে গেল ওহির জ্ঞান পেলেন না আপনি কোরআনের জ্ঞান পেলেন না রসুলের হাদিসের জ্ঞান পেলেন না রসুলের ব্যক্তিত্ব সম্পর্কে জানতে পারলেন না তিনি কেমন ব্যক্তিত্ব চোখের পলক নিতে যতটা সময় লাগে এতক্ষণ যদি আপনি তা থেকে গাফেল থাকেন আল্লাহ পাকে রসুল থেকে গাফেল থাকেন আল্লাহ পাকে রসুলের নিয়ে আসা আদর্শ থেকে গাফেল থাকেন তো বলছেন যে ফাসাদা কালবুক আপনার অন্তর অন্তরে বিপর্যয় নেমে আসবে আপনার অন্তর বিগড়ে যাবে আপনার অন্তর নষ্ট হয়ে যাবে আপনার হৃদয় ফাসেদ হয়ে যাবে কলব বেফাসাদ বিশৃঙ্খলা ফাসাদ সৃষ্টি হয়ে যাবে রসুল্লাহ সাল্লামের আদর্শ যদি একেবারে অল্প মুহূর্তের জন্য আপনার হাত ছাড়া হয়ে যায় তাহলে আপনার অন্তরে কি আসবে বিপর্যয় নেমে আসবে এ কথা বলেছেন লেখক এ কথাটাকে অনেক উদাহরণের রয়েছে জীবনের একটা উদাহরণ শুধু বলছি এক সেকেন্ডের জন্য চোখের পলক নিতে যতক্ষণ সময় লাগে এই সময়ের জন্য রসুল্লাহামের আদর্শের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ তৌহিদ যদি আপনার অন্তর থেকে গায়ে হয়ে যায় তৌহিদ নেই তার মানে শির হ্যাঁ না হয় নাস্তিকতা নেই আল্লাহ নেই তাহলে আপনি কি হ্যাঁ ওই এক সেকেন্ডের ওই সময়টা আপনি কি হয় নাস্তিক কাফের আর না হলে মুশরেক ঠিক না মুহূর্তের জন্য যদি আপনি মেনেন যে আমি এক মুহূর্ত কাউকে আমি ফলো করি না অনুসরণ করি না আমি স্বাধীন তাহলে যে এই কথা বলবে সে শয়তানকে অনুসরণ করে তার সামনে কোনো আদর্শ নেই আদর্শবিহীন মানুষ আদর্শবিহীন জীবন যাপন করে পশু পাখি কোন মানুষ আদর্শবিহীন জীবন যাপন করতে পারে না তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যক্তিত্ব এবং তিনি যা নিয়ে এসেছেন তা যদি মানুষের অন্তর থেকে মুহূর্তের জন্য উজ্জ হয়ে যায় অস্পষ্ট হয়ে যায় হারিয়ে যায় তো বলছেন যে দেখো ফাসাদা কালবোকা তোমার অন্তর থেকে যদি এরকম হয় তাহলে তোমার হৃদয়ে ফাসাদ সৃষ্টি হয়ে যাবে তোমার হৃদয়ে বিপর্যয় নেমে আসবে কিন্তু এই অনুভূতি সকলের নেই বরং অধিকাংশ মানুষের নেই ঘন্টাকে ঘন্টা না আল্লাহর কথা মনে আছে না রাসুলের কথা মনে আছে না রাসুলের আদর্শের কথা মনে আছে দিনকে দিন হ্যাঁ সপ্তাহকে সপ্তাহ মাসকে মাস বছরকে বছর দীর্ঘ জীবন না আল্লাহর ভয় আল্লাহর কথা স্মরণে আসলো না আল্লাহ পাকের তৌহিদের কথা আসলো না আল্লাহ পাকের সামনে হাজির হইতে হবে পরকালের কথা স্মরণে আসলো না রসুর সাল্লাম আদর্শের কথা স্মরণে আসলো যে আমার জন্য উত্তম আদর্শ মোহাম্মদ রসুর উল্লাহ আলি সাল্লাম এসব কথায় মনেই আসলো না যুগ যুগ ধরে মনে আসে না মাসকে মাস বছরকে বছর মনে আসে না না আল্লাহ না পরকাল না রসুল না আমার সামনে আদর্শ আছে আমার জন্য তা ফলো করা ফরোজ এসব কথা মনে আসলো না তারপরেও অনেকেই কিছুই টের পায় না অনেকেই বরং অধিকাংশ লোকই কোনো কিছুই টের পায় না তাই না কেন টের পায় না লেখক একটা চমৎকার উদাহরণ দিয়েছেন বলছেন যে এটা টের পাবে কে যে আমি যদি মুহূর্তের জন্য মিনিটের জন্য অল্প কিছু সময়ের জন্য রসুল্লাহ সাল্লামের আদর্শকে রসুল্লাহ সাল্লামের ব্যক্তিত্বকে অন্তর থেকে গাইব করে দি আমার অন্তরে নেই আমার খেয়ালে নেই মনে নেই তাহলে আমার মধ্যে বিপর্যয় নেমে এসছে এটা অনুভব করবে কে এই অনুভূতি কার হবে যার হৃদয় জীবন্ত যার কলবে হৃদয়ে প্রাণ আছে হাই তবে এটা এহসাস করবে অনুভব করবে কে হ্যাঁ যার কি রয়েছে কালবুন হাই জীবন্ত দিল আছে জীবন্ত অন্তর আছে এখানে তারপরে মোতানব্বী একজন প্রখ্যাত কবি ছিলেন আরবি ভাষার তার কবিতার একটা অংশ পেশ করেছেন তিনি সেই কবিতার একটা অংশ বলছেন মা লেজুরহীন বেমাইতিন ইলামু কোন মৃত ব্যক্তিকে যদি আঘাত করা হয় জখম করা হয় হ্যাঁ তাহলে কোনো ব্যথা হয় না বেদনা হয় না হয় কি মারা গেছে মারা যাওয়ার পরে যদি ওর উপরে যদি পিটনি দেন কিছু অনুভব করবে হয় মারা গেছে অথবা মেরে ফেলে দিয়েছেন মেরে ফেলে দিয়েছেন আরাম পেয়ে গেছে যতক্ষণ মত হয়নি ততক্ষণ পর্যন্ত কষ্ট পাবে ছটপট করবে হয়তো আর যখন রুহটা বেরিয়ে চলে গেছে যতই পিটান আপনি আর যতই জবাই করেন আরো আর যতই টুকরো টুকরো করেন মালে জোরহীন এই ইলামু কোনো মাইয়েতের শরীরে যদি কোনো জখম করা হয় তাতে কোনো ব্যথা হয় না বেদনা হয় না ঠিক তেমনি ঠিক তেমনি ওই সব লোকেরা যাদের অন্তর মরে গেছে যাদের হৃদয় মৃত হ্যাঁ অমান কান মাইতান আল্লাহ কোরআন একটি আয়তে বলেছেন যে মক্কা এবং মক্কার লোকেরা কি ছিল মেইতান মৃত ছিল জানো মানকানা মাইতান যারা মৃত ছিল মক্কার লোকেরা আবু ওমার হ্যাঁ সাহাবাই কেরাম যারা কুফুরীর অবস্থায় যখন ছিল ইসলাম আসার পূর্বে তারাও হ্যাঁ আবু জাল আবুল হাবের মতোই মৃত ছিল তারা ফাহিয়াই না হু আল্লাহ বলছেন তাদেরকে আমি হায়াত দান করেছিলাম এটা কোন হায়াত বেঁচেছিলেন না ওই লোকেরা ফাহিয়াই না হু ওজা আল্লাহ নুরান এবং তাদেরকে একটা নূর দিলাম হ্যাঁ কোরআনুল করিম হৃদায়াত ইমান ইসলাম এগুলোকে নূর বলা হয়েছে নাস যেটা নিয়ে লোক সমাজে চলাফেরা করতে লাগলো অন্তরে ইমান ইসলামের নূর আলো নিয়ে আর করিমের আয়াত এবং বিধান নিয়ে ইয়ামসি বেহিফির নাস তো নবী করিম সাল্লাহ আলী এবং তার আদর্শ সম্পর্কে আদর্শ হারা যদি হয়ে যায় নবীর জীবনের সাথে কোনো সম্পর্ক না থাকে তো মানুষের অবস্থা হচ্ছে কার মতো মৃত লাশের মতো মৃত দেহের মতো মৃতের লাশের মতো যখন নবী করিম সাল্লাম আদর্শের সাথে সৌভাগ্য জড়িত সৌভাগ্য কখনো আসতে পারে না নবী সাল্লামের আদর্শ ছাড়া ভাগ্যবান কোনো মানুষ হতে পারে না ভাগ্য কখনো চমকিতে পারে না রাসুল উল্লাহামের আদর্শ জানা মানা এবং বাস্তবায়ন করা ছাড়া এটাই যখন আমরা বুঝতে পারলাম ফায়াজিব আলা কুল্লিমান আহাব্বা নাজাত নফসেহি আইয়া হাদিয়া হসিরাতাহ তাহলে প্রত্যেক ওই মানুষের জন্য আবশ্যক ফরজ যে নিজেকে আল্লাহর আজাব থেকে ইহকাল পরকালের শাস্তি থেকে নাজাদ দিতে চায় বাঁচাতে চায় এটা পছন্দ করে যে ব্যক্তি তার জন্য আবশ্যক হচ্ছে আইয়ারিফ আদর্শকে রাসুল্লাহ জীবনীকে যেন জানে যে তাহলে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ নবী সাল্লামের জীবনী সিরাত জানবে সে যেন নিজেকে আল্লাহর আজাব থেকে বাঁচাবার জন্য চেষ্টা করলো আর যেই ব্যক্তি নিজেকে বাঁচাতে চাই না যা হবে তাই হোক জাহান্নাম তো জাহান্নাম শাস্তি তো শাস্তি আল্লাহ পাকের গজব তো গজব কিছুই বুঝে না মৃত নির্বোধ বোধ শক্তি শেষ হয়ে গেছে বলছেন যে ওই সমস্ত ব্যক্তির জন্য ফরজ হচ্ছে যে সমস্ত ব্যক্তি আহাব্বা নাজাতা সেহি নিজেকে রক্ষা করতে চায় আল্লাহর আজাব থেকে আল্লাহর গজব থেকে আল্লাহ পাকের শাস্তি থেকে তার জন্য আবশ্যক হচ্ছে আই আরিফা হারিয়া হুয়া সিরাতা হুয়া শাহানাহ রাসুল্লাহ আদর্শকে জানবে রাসুল্লাহ জীবনীকে জানবে রাসুল্লাহ অবস্থাকে জানবে শান অবস্থা কতটা জানতে হবে তাহলে সবার জন্য কি ডিটেলস একবার জানা ফরজ সবার জন্য কি আগে বিশেষজ্ঞ হওয়া ফরজ স্পেশালিস্ট হইতে হবে সবাইকে তাহলে রাসুলের জীবনী সম্পর্কে রাসুল জানিয়ে এসছেন সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে না না এতটা জানতে হবে মা ইয়াখরুজবেহি মিন খুত্তাতিল জাহিলিন যাতে করে মূর্খদের পথ থেকে বেরিয়ে আসতে পারে যাদেরকে আল্লাহাক জাহেল মূর্খ বলেছেন আল্লাহকে চিনতে পারল না পরকাল সম্পর্কে ওয়াকিফাল হইল না জানল না কিছু আল্লাহ পাকের দিন সম্পর্কে ফরুজ অজেব জানলো না হালার হারাম জানলো না আখলাখ চরিত্র কেমন করে গঠন করতে হয় কোনটা উত্তম চরিত্র কোনটা নোংরা চরিত্র জানলো না তাহলে সেই ব্যক্তি জাহেল যে জানে না অথবা জানার পরে মানে না সে জাহেল দুই রে হয়তো জানলই না অথবা জানলো কিন্তু জানার উদ্দেশ্য হচ্ছে মানা আর তা দিয়ে নিজেকে সুসজ্জিত করা অলঙ্কৃত করা কিন্তু না নিজেকে সাজাইল না আল্লাহর তৌহিদ জেনে তৌহিদ দিয়ে নিজেকে সুসজ্জিত করা রসুলের আদর্শ জেনে রসুলের আদর্শ দিয়ে নিজেকে সুসজ্জিত করা আখলাখ চরিত্র উত্তম চরিত্র যেন উত্তম চরিত্র দিয়ে নিজেকে সাজানো সাজাইল না নোংরা কে নোংরাই থেকে গেল কে মুশ্রেক থেকে গেল হ্যাঁ মনের পূজারি মনের পূজা করতে থেকে গেল তাহলে সে জাহেল জাহেলদের পথ থেকে যাতে করে বেরিয়ে যেতে পারে এতটা পরিমাণ রসুলের আদর্শ সম্পর্কে রসুলের জীবনী সম্পর্কে রসুলের অবস্থা সম্পর্কে জানতে হবে এই বিষয়টিতে মানুষ তিন ভাগে বিভক্ত লেখক বলছেন এই বিষয়ে কোন বিষয়ে মানে মূর্খতা থেকে বেরিয়ে আসবেন মূর্খতার ঊর্ধ্বে আপনি উঠবেন মূর্খ কে তাহলে জানে অথচ মানে না অথবা জানলো না এরা হচ্ছে মূর্খ আবু জাহাল তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে সুন্দরভাবে স্বয়ং নবী পৌঁছেছেন তাই না হ্যাঁ রসুলের আপন চাচা আবুল্লাহ আহাব তার কাছে দাওয়াত পৌঁছেছে স্পষ্টই জেনেছে রসুলের আপন চাচা আবু তালেব তার কাছে দাওয়াত পৌঁছেছে কিন্তু মানেননি কেউ কট্টর দুশ্মন কেউ দুশ্মন না হলেও মানেনি এক কথাই তাই না তো এরা জানার পরেও মানেনি সেজন্য জাহেলের আবু জাহালের জন্য ওর উপাধি উপনাম আর যারা জানলই না জানার চেষ্টা করো না না যাবি না ওখানে জানবি না যাস না যাস না ওখানে ইসলাম সেন্টারে যাস না জানবেই না দূরে থাকবে জাহেল যারা রাসুলের আদর্শ সম্পর্কে জীবনী সম্পর্কে রাসুল্লাহামের অবস্থা সম্পর্কে তার ব্যক্তিত্ব সম্পর্কে জানল না অথবা জানার পরে মানল না এই দুটি দল হচ্ছে যা হিল পৃথিবীর যে কোনো দেশের হোক না কেন আর যারা জানলো এতটা পরিমাণ যে আমি নিজেকে যেন অজ্ঞদের পথ থেকে বের করে মুক্ত করতে পারি অজ্ঞ না থাকি মানে আমি ইমান আমল দিয়ে নিজেকে সুসজ্জিত করতে পারি সৎকর্মশীল হতে পারি ভালো মানুষ হতে পারি তাহলে সে নিজের ফরজ আদায় করে দিল এই বিষয়টাতে মানে দিন ইসলাম সম্পর্কে জানার ক্ষেত্রে রাসুল সম্পর্কে জানার ক্ষেত্রে ওহি সম্পর্কে জানার ক্ষেত্রে কোরআনে মহাদিসের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে মানুষ তিন ভাগ বিভক্ত মুস্তাকিল মুস্তাকসির আর মাহরুম লেখক তিন ভাগে ভাগ করেছেন খুব অল্প ভাষাতে ও ও মাহরুম আর মানুষ এই বিষয়ে কেউ হচ্ছে অল্প জ্ঞান অর্জনকারী কেউ হচ্ছে মোস্তাকসের বেশি জ্ঞান অর্জনকারী আর কেউ হচ্ছে মাহরুম জ্ঞান থেকে একেবারে বঞ্চিত কত সুন্দর ভাগ তাই না দেখেন মুসলিম সমাজে মুসলিম সমাজে তিন শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর লোক আছে আল্লাহ কি পরকাল কি নামাজ কি জাকাত কি রোজা কি হজ কি হালাল কি হারাম কি জায়েজ কি না জায়েজ কি কোন ব্যবসা করা যাবে কোনটা করা যাবে না কোনো প্রয়োজন নেই জানলই না অথচ জন্মসূত্রে মুসলিম একেবারে অমুসলিম কাফেরদের মতো যারা এগুলো কিছু জানলই না ওদের মতো অবস্থা এদেরকে কি বলবেন আরবিতে হ্যাঁ মাহরুম বঞ্চিত বঞ্চিত বঞ্চিত যা দিয়ে তার ভাগ্যকে চমকাবে সুন্দর করবে দুনিয়া আখেরাত সুন্দর হবে তার এই বিষয়ে সে মাহরুম একবারে বঞ্চিত হতভাগা দুই নম্বরে কিছু লোক আছে অধিকাংশ মুসলিমদের যে অবস্থা এখন সেটা হচ্ছে অল্প স্বল্প কিছু জ্ঞান রাখে অল্প স্বল্প কিছু জানে আর অল্প স্বল্প ওই ভুল নামাজই জানে হয়তো বিদাতি নামাজি নামাই তো দিয়ে নামাজ পড়া জানে মনে করে অতি যথেষ্ট নামাজ পড়ি আবার কি জানার আছে মূর্খতার এই অবস্থায় অনেক আরবরাও বলে যে একে আবার দাওয়াত দেওয়ার কিছু তো মুসলিম মুসলিম এগুলো সব মুসলিম মুসলিম মানে মনে হচ্ছে যে মুসলিমদের ইসলাম শিখার কোন প্রয়োজন নেই বাপমা মুসলিম সেজন্য আর ইসলাম শিখার প্রয়োজন অথচ একেবারে যে ইসলামের ওপর আছে যে কাজগুলি করে অধিকাংশ ক্ষেত্রে এবাদত বন্দির ক্ষেত্রে ভুল করে অল্প জ্ঞান তো ইসলাম সম্পর্কে আছে কিন্তু সেটা যথেষ্ট না এরা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, মানে কালিল থেকে কালিল মানে কম মুস্তাকিল্লিন অল্প জ্ঞান রাখে ইসলাম সম্পর্কে জ্ঞানের স্বল্পতা আজকাল অধিকাংশ মুসলিমদের ইসলাম সম্পর্কে রসুলের আদর্শ সম্পর্কে রসুল্লাহ সাল্লামের নিয়ে বিধান সম্পর্কে হ্যাঁ তাদের জ্ঞানের অবস্থা হচ্ছে কি শোচনীয় শোচনীয় অবস্থা একবারে যার ফলে ইসলাম বিরোধী কথা বলে অনেক সময় হ্যাঁ ইসলাম বিরোধীদের সাঁত দিয়ে দেয় দাঁড়িয়েওয়ালা লোককে কেউ যদি মৌলবাদী বলে অথচ হয়তো নামাজ পড়ে যে হ্যাঁ মৌলবাদী ও মনে করে যে মৌলবাদী কোনো ব্যাপার না হ্যাঁ কারো যদি টাকার ওপর কাপড় থাকে একটা বেদিন ঠাট্টা করছে ওর সাথে বলে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ করে দিল অজ্ঞতার কারণে অল্প কিছু জ্ঞান আছে কিন্তু যতটা তার জন্য ফরজ ছিল ওই ফরজ জ্ঞান হাসিল করেনি যার ফলে দিন ইসলামকে মহব্বত করে রসুলকে মহব্বত করে তারপরেও দিন থেকে অনেক ক্ষেত্রে সরে আছে ফুল সরে না থাকলেও অনেক ক্ষেত্রে সরে আছে নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য আর একই সাথে জাহান নামে যাওয়ার জন্য টাকা নিচে কাপড় তো এর এলিমের অবস্থা কি নিশ্চয় তার কাছে নামাজের গুরুত্বের জ্ঞান আছে তা যে এই জন্য নামাজ পড়ছে কিন্তু হ্যাঁ, তার জ্ঞানের শোচনীয়তা এই যে মনে করে যে নামাজের সময় একটু কাপড়টা প্যান্টটা ফোল্ড করে নিলেই হয় মসজিদে ঢুকলো তখন কাপড়টাকে মোড়াই নিল আবার মসজিদে বেরোলো তখন নিচে নামিয়ে দিল জ্ঞানের স্বল্পতা একদিকে জাহান্নামে যেতে চায় আরেকদিকে জান্নাতে যেতে চায় নামাজ পড়ে জান্নাতে যাওয়ার আশা রাখে আর ওই টাকা নিচে কাপড় নিয়ে জাহান্নামে যেতে চায় এবং যাবে যে কোথায় ওকে জিজ্ঞেস করেন ভালো করে বলতে পারবে না আরে যাবেন কোথায় আপনি ঠিক না এই রকমই জীবনের বিভিন্ন ক্ষেত্রে হারামও করছে আর নেকিরও কাজ করছে দান খেরা তো করছে সুদও খাচ্ছে ঘুষও খাচ্ছে দান খেরাত করেছে নামাজও পড়ছে আর বাতিল শক্তিগুলি সাপ দিচ্ছে ইসলাম বিরোধী শক্তিগুলি সাপ দিচ্ছে ইসলাম বিরোধী প্রচার মাধ্যমগুলির সহযোগিতা করছে অংশ নিচ্ছে হয়তো নামাজ রোজাও করছে আর সুদী প্রতিষ্ঠান সুদী ব্যাংকে চাকরিও করছে এদের কি বলবেন অধিকাংশ মুসলিমদের অবস্থান এরকমই এদের করে করলেন ইসলাম সম্পর্কে তাদের জ্ঞানের শোচনীয়তা জ্ঞানের অভাব মিসকিন আল্লাহ পাক জানো মুসলমানদেরকে ফিরে আসার তৌফিক দান করেন তিনি ইসলাম আর তিন নম্বরে অল্প কিছু লোক আছে মুসলিম উম্মাতে অমুসলিমের তো নাই আর মুসলিম সমাজের অধিকাংশ নাই মুসলিমদের অল্প সংখ্যা কিছু লোক আছে মুস্তাকসের দিন সম্পর্কে মোটামুটি যথেষ্ট জ্ঞান অর্জনের চেষ্টা করে বয়স হয়ে গেছে এখন আর ছাত্র জীবন নেই তিরিশ বছর চল্লিশ বছর আলহামদুলিল্লাহ আপনাদের মতো লোক পঞ্চাশ বছর ষাট বছর তারপরে না শিখা শেষ আমাকে সারা জীবন শিখতে হবে অনেক কিছু শিখার আছে নামাজ পড়লে কি আমাকে অনেক কিছু শেখার আছে রোজা রাখলে কি হবে জাকাত দিলে কি হবে দিনের কাজ করলে কি হবে আমি অনেক কিছু জানি না এই অনুভূতিটা আছে এই যে অনুভূতি আছে তার মানে এর হৃদয়ে প্রাণ আছে এই জন্য এহসাস করতে পারছে অমালে জুরহীন ইলামু আর যার জানার প্রয়োজন আমি মুসলিম নামাজ পড়ি আর আবার কি শিখার আছে হ্যাঁ অথবা মুসলিম আমরা কিছু শিখলো না এদের অবস্থা হচ্ছে কি এদের হৃদয়টা হচ্ছে মৃত মৃত মানুষের মত মৃত দেহের মত যেমন মৃত দেহকে আঘাত করলে কোনো কষ্ট পায় না ঠিক তেমনি এই যারা অল্প বিদ্যা নিয়ে ইসলামের জ্ঞান সম্পর্কে শোচনীয়তা আছে জানান দাওয়াত দেন তারপরে শিখতে চায় না এদের অবস্থা এরকম কোনো অনুভূতি নেই কোনো চেতনা নেই আর অনগ্রহ কার হাতে আল্লাহর ফজল করম অনগ্রহ আল্লাহ পাকের হাতে ইউতি হেমাইয়াশা দিন সম্পর্কে জ্ঞান কাকে দান করেন যাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ যার সাথে ভালাইয়ের ইচ্ছা করেন কল্যাণের ইচ্ছা করেন মঙ্গলের ইচ্ছা করেন তাকে আল্লাহ কি করেন ধন দেন হ্যাঁ নেতৃত্ব দেন রাজা বাদশাহ বানিয়ে দেন হ্যাঁ রাষ্ট্রনায়ক বানিয়ে দেন হ্যাঁ কি করেন তাকে আল্লাহ দিনের ফিখ দিনের জ্ঞান দান করেন দিন সম্পর্কে আপনাকে জানার আল্লাহ সুযোগ করে দিয়েছেন মন মানসিকতা তৈরি করে অন্তটা দিন শিখার ক্ষেত্রে ফিরিয়ে দিয়েছেন মানে আল্লাহ এখন আপনার জন্য কল্যাণ চান আপনাকে ভালো পথে লাগিয়ে দিয়েছেন সবচেয়ে শ্রেষ্ঠ মানুষদের পথ খেয়ে রকম তা আল কোরআন আল্লামা তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওরা যারা কোরআন শিখে অথবা শিখায় আল্লাহ পাকের দিন কোরআন নিয়েছেন রসুল যে কোরআন শিখবে সে রসুলকে জানবে যে কোরআন শিখবে সে দিনের হালাল হারাম জানবে ফরজ অজেব জানবে করণীয় বর্জনীয় জানবে ওরা সবচেয়ে বেশি শ্রেষ্ঠ যারা কোরআনে করিমের সাথে জড়িত আল্লাহ পাকের কিতাব সম্পর্কে জানে অথবা অন্যকে জানায় শিখে অথবা শেখায় এই আল্লাহ পাকের অনুগ্রহ আর একমাত্র আল্লাহ পাকের হাতে ইউতি হে মাইয়াশা আল্লাহ যাকে চান তাকে দান করেন একই মায়ের পেটের ভাই একজন মাস আল্লাহ ইসলামী সেন্টার মুখী কাজ দশ ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে এসে দাঁড়সে বসে থাকেন বসে থাকতে পারছেন না ঘুম আসছে তারপরে বসে থাকার চেষ্টা করেন কিছু শিখে যাব জুমার দিনে ওদেরও কাজ কাম আছে কাপড় ধোয়া আছে পাকশাক আছে যারা আসেন আর আপনারও আছে নাকি তারপরে আলহামদুলিল্লাহ আসছেন আর আর একজনকে কখনো নিয়ে আসা গেল না আল্লাহ পাকের ফজল করম আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেবেন ওল্লাহ হজুল ফজল আজিম আল্লাহ পাক রব্বুল আলমিন মহান অনুগ্রহকারী তারপরে লেখক যে প্রথম পর্বটি শুরু করেছেন সেটা হচ্ছে ফসলুন ফি হাদিয়াহি সাল্লাহ ফিল ওজু এই অধ্যায় হচ্ছে রসুল্লাহামের উজুর ক্ষেত্রে যে আদর্শ সে সম্পর্কে রসুল্লাহামের উজুর ক্ষেত্রে কি আদর্শ ছিল বলছেন লেখক কানা সাল্লাহাম অধিকাংশ সময় প্রত্যেক নামাজের জন্য উজু করতেন উজু থাকলে উজুর নবায়ন করতেন তাহলে এটা আমার জন্য আপনার জন্য ভালো উজু থাকলেও পানির ব্যবস্থা আছে উজুর ব্যবস্থা আছে তাহলে প্রত্যেক নামাজের জন্য উজু করে নেন ভালো আলোর ওপর আলো নূর আলা নূর ভালো হইল নাকি পেলেন উজু একটি এবাদত উজুর মাধ্যমে গোনা খাতা ঝরে পড়লো মাফ হইল মর্যাদা উঁচা হইল সুতরাং এটা হচ্ছে সবচেয়ে ভালো অধিকাংশ সময় করেছেন তার মানে অনেক সময় কিছু কিছু সময় কি করেছেন এক উজু দিয়ে কয়েক অক্ত নামাজ পড়েছেন জি ও রুব্বামা সাল্লাহ বে উজুইন ওয়াহিদ আর কখনো কখনো কয়েক অক্ত নামাজ পড়েছেন রাসুল উল্লাহাম এক উজু দিয়ে এটাও করেছেন তাহলে আমাদের জন্য স্পষ্ট এই ক্ষেত্রে শীতের দিনে আমরা মনে করলে হয়তো আসরের উজু দিয়ে আসর মাগরে বেশা পড়ে নিলাম কোনো দোষ নেই কিন্তু গ্রীষ্মকালে হ্যাঁ অথবা শীতকাল হলে এত বেশি ঠান্ডা নেই অথবা আমার উজু করলে অসুবিধা নেই তিনবারই উজু করেন আপনি তিন অক্ষের জন্য হ্যাঁ এটা নবী শাসন অধিকাংশ সময় করেছেন এইরকমই পানি কম থাকা আর বেশি থাকা সফরে আছেন বা এমন জায়গায় আছেন পানির অভাব আছে হ্যাঁ পানির অভাব আছে সুতরাং এক উজু দিয়ে দু তিন অক্ত নামাজ পড়েনি না পানির অভাব নেই সুতরাং প্রত্যেক অক্তের জন্য উজু করি ওয়াকানা ইয়াতাওয়াদ্দাবিল মুদ্দে তাহারাতান নবী সুলুসাইহি তাহারাতান নবী আজিয়াদা মিনহু তাহারাতান এখন উজুতে নবী যে পানিটা ব্যবহার করতেন তিনি তার পরিমাণটা কেমন ছিল বলছেন যে রাসূলুল্লাহ কখনো উজু করতেন এক মুদ পানি দিয়ে মুদ একটা পাত্রের নাম সেই পাত্রে মোটামুটি 600 গ্রামের মতো পানি আসবে তার বেশি আসবে না 600 গ্রাম মাত্র পাঁচশো থেকে ছয়শ গ্রাম পানি দিয়ে রসুল্লাহ উজু করতেন ও তারা তান ষোলো সাই হ্যাঁ তারা কখনো কখনো এক মুদের দুই তৃতীয় অংশ দিয়ে তাহলে ছয়শো গ্রাম যদি পানি হয় হ্যাঁ এক মুদ তাহলে দুই তৃতীয় অংশ কত হবে চারশো গ্রাম দিয়ে উজু করতেন আর কখনো কখনো ওর চাইতে বেশি আজিয়াত দামিন হতো এর চাইতে বেশি তার মানে ছয়শো গ্রাম চাইতে একটু বেশি হতো সাতশো আটশো তার বেশি নয় কখনো এক লিটার দেড় লিটার দুই লিটার দিয়ে উজু করছেন এইরকম করতেন না নাসে অজুর পানি কম ঢালতেন যত অল্প পানি দিয়েই করা সম্ভব এমন না যে ঢেলেই চলে যাচ্ছেন ঢেলেই চলে যাচ্ছেন নল হালকাও করা যায় মিডিয়ামও রাখা যায় আর ফুলও করা যায় ফুল ছেড়ে দিয়েছেন নলকে হ্যাঁ ফুল ঘুরিয়ে দিয়েছেন নলকে আর চলতে আছে যখন আপনি পানিটা ইউজ করেন তখনও বইতে আছে আর ভাই একটু নেন আবার বন্ধ করে দেন চলতে আছে এদিকে মাথা মাসা করছেন হয়তো হ্যাঁ বা কিছু অন্য কিছু করছেন পানি ঝাড়ছেন আর চলতেই আছে খোলায় আছে কতটা পানি হতে চলে যাচ্ছে যতটা ব্যবহার তার চাইতে বেশি পানি নষ্ট হয়ে চলে যাচ্ছে হিসাব দিতে হবে পানির পানির ক্ষেত্রে অপচয় রয়েছে এবং এই অপচয়ের হিসাব লাগবে ইসরাফে তার পানির অপচয় থেকে সতর্ক সাবধান করেছেন পানির ক্ষেত্রে অপচয় করো না আনহু আর নবী থেকে এটাও সূত্রে প্রমাণিত উজুর অঙ্গগুলি ধোয়ার ক্ষেত্রে নবী সাল্লাহ সন্ন্যত বা আদর্শ কয়েক রকমের কখনো কখনো শুধু একবার করে একবার পানি নিয়ে পুরোটা ধুয়ে দিলেন ব্যাস হয়ে গেল একবারই পানি না আর একবার পানি নিয়ে ব্যাস একবার পানি নিয়ে মুখমন্ডল হয়ে গেছে একবার পানি নিয়ে করেছে অথচ উত্তম হচ্ছে তিনবার বলছেন যে নবিসাল্লাম থেকে সহি সূত্রে প্রমাণিত এক একবার করে উজু করেছেন মানে ধুয়েছেন অঙ্গগুলি ও দুই দুইবার করে কখনো কখনো করেছেন ও তিন তিনবার করে করেছেন কয় রকম হইল তাহলে তিন রকম চতুর্থ রকম অফি বাজিল আজাই মর্রাতাইন অবাজিহা সালাসান আর কখনো কখনো কোন অঙ্গটি একবার কোন অঙ্গ দুইবার কোন অঙ্গ তিনবার হ্যাঁ যেমন কুলি করার ক্ষেত্রে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ধরেন একবারই বা দুইবারই হ্যাঁ মুখমন্ডল ধোয়ার ক্ষেত্রে তিনবারই হাত ধোয়ার ক্ষেত্রে একবারই এইভাবে করেছে ওটাও জায়জ রয়েছে এটাও জায়জ রয়েছে সুতরাং এইভাবে আপনি উজু করতে পারেন এইরকম নয় যে এক গিয়ারে শুরু করেছি তিন শুরু করেছি প্রথমে তিনই চলতে হবে এক শুরু করেছি তো একই চলতে হবে দুই শুরু করেছি দুই চলতে হবে না এমন না এমনটা না এরকমও করতে পারেন আপনি অফি বাদিল আদায় মারাতেন কোন কোন অঙ্গে দুইবার করে ধুইতেন বা পানি বহাইতেন আর কোন কোন অঙ্গ তিনবার করে ধুইতেন এরকম করতেন ও আর নবী সাল্লাম যে গড়গড়া করতেন কুলি করতেন আর নাকে পানি দিতেন কখনো কখনো একবার একবার আর কখনো বেগারফাতেন দুইবার আর কখনো তারাতান বেসালাস তিনবার এটাও করতেন ওয়াকানা ইয়াসেল বেইনাল মাজমাজাত ওয়াল একটি মাসলা যে মাসলাটিতে আমাদের দেশে ভুল আছে যেটা সহি সুন্নতের খেলাফ দুর্বল হাদিসের ভিত্তিতে আমল সেটা হচ্ছে কুলি আলাদা করা আর নাকে পানি দেওয়া আলাদা করা নবী সাল্লাম কি করতেন সহি সনদ যা প্রমাণিত ইয়াসেল মিলিয়ে নিতেন বেইনাল মাজমাজাত ওয়াল ইস্তেনশাক কুলি করা আর নাকে পানি দেওয়াকে মানে একবারই পানি নিয়ে অল্প কিছুটা মুখে দিয়ে আর বাকিটা না খেয়ে দিতেন এইভাবে করতেন যদি এটা নতুন মানুষদের জন্য একটু হয়তো প্রথম খানে একটু কষ্টকর মনে হবে যখন নাকে পানি দিতেন তখন দিতেন ডান হাতে যে পানি দিলেন এটা ডান হাতে দিতেন আর ইস্তেন মানে ঝেড়ে ফেলা ঝেড়ে ফেলার সময় এটা ব্যবহার করতেন না ডান হাতে না তখন কি করতেন বাম হাত দিয়ে নাক যখন পরিষ্কার করতেন বা ঝাড়তেন এটা বাম হাতে করতেন এটা হয়তো অনেকের খেয়ালে নেই নাচে হ্যাঁ। মাথার মাসের ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম দুই রকম করতেন কখনো কখনো পুরো মাথার মাসা করতেন একবার নিয়ে যেতেন শুধু এই নিয়ে গিয়ে ছেড়ে দিলেন এরকম করতেন ওয়াকান ইয়ামসাহ রাসা কুল্লাহু মাথার মাসা উল্লাহাম পুরো মাথার করতেন সম্পূর্ণ মাথার করতেন তার মানে নিয়ে গেলেন এখান পর্যন্ত আর তারপরে বলছেন যে তারাতান আর কখনো কখনো এটা আমল ছিল দুই হাতকে সামনের দিকে নিয়ে এসে পিছনে নিয়ে যেতেন আবার পিছন থেকে সামনে নিয়ে আসতেন এইভাবে নিয়ে গিয়ে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসতেন হ্যাঁ নবীলামের হাদিসে রয়েছে ফাঁক বালা বেহেমা সাহাবিদা বলছেন নবীলাম সামনের দিক থেকে পিছনে নিয়ে গেলেন ও আদবার আর পিছন থেকে ও সামনে নিয়ে আসলেন এটাও করতেন থেকে এমন কোন সহি দলিল নেই হাদিস নেই যে তিনি মাথার কিছু অংশ মাসে করেছেন এটা কেন বললেন লেখক এই জন্য বললেন যে দুটো মজাবে দুটো ফতুয়ায় ভুল আছে একটা মজাবে আছে যে মাথার তিন চারটা পাঁচটা চুল ছুইলেই হয় এদিক দিয়ে চল আর এদিক দিয়ে চল এদিক দিয়ে চল উজু এরকম মাথার মাথা করে থেকে ছুলি হয় আর এই উজুর এই ফতুয়া ভুল ফতুয়ার ভিত্তিতে সাফা মারোয়াতে গিয়ে চুল কাটাতে এখানে একটু কাটলো এখানে একটু কাটলো এখানে একটু কাটলো হ্যাঁ হ্যাঁ এইভাবে না মশা হবে উজু হবে আর না হজমরা ওই হালাল হবে কোনোটাই হবে না দুটোই ভুল এটা সাফি মজাবের ফতুয়া প্রত্যেক মজাবে কিছু জয়ীফ জয়ীফ কথা আছে যেগুলো হাদিস বিরোধী সই হাদিস বিরোধী তার একটা বললাম আচ্ছা আর এক মজাবে কি আছে চার ভাগের এক ভাগ রোবো রাস এটা হানাফি মজাবে চার ভাগের মাথাকে চার ভাগে এক ভাগ করে এতটা করলেই হয় তাই না মানে বেশি দেখাইলাম একটু বলছে এতটুকু করলে হবে আর এইদিকে না গেলেও চলবে এইদিকে না গেলেও চলবে এইদিকে একটু চার ভাগ বললো আর এখানে আবার আর একটা পা বাড়িয়ে দিল ঘাট মশা এটা কোথায় পেলেন ঘাট মশা জাল এটা জাল কথা বুঝতে পেরেছেন আর এটা সহি নয় কথা বুঝতে পেরেছেন বরং সহি হাদিস যে পুরো মাথার মাসা করেছেন একবারই নিয়ে যান আর না হলে নিয়ে যান ফিরি নিয়ে আসেন যেখান থেকে শুরু করেছিলেন সোম্মা জাহাবা মেহমা এলা হ্যাঁ কাফাহু এইখান পর্যন্ত নিয়ে গেলেন সোম্মারাদ্দাহমা এলাল মাকানিল্লাদিবাদামিন হো তারপর ওইখানে ফিরিয়ে নিয়ে যেখান থেকে শুরু করেছিলেন স্পষ্ট হাদিস রয়েছে এক কথায় মাথা একটু ছুঁয়ে নেওয়া এটা যথেষ্ট নয় চার ভাগের এক ভাগও যথেষ্ট নয় ওলামিয়াসেহা আর কোন সহি সনদে বর্ণিত নেই যে আন্না ইফতার নবী সাল্লাম ক্ষান্ত করেছেন আলামাসে বাজে রাসি আলবাত্তা কখনো মাথার কিছু অংশের উপর কিছু অংশ মাথা করে ছেড়ে দিলেন এটা মোটেই সহি সূত্রে প্রমাণিত নাই কপাল আর পাগড়ির উপর মাসা করলেন হ্যাঁ এইটা আছে কপাল আর পাগড়ির মানে কপাল থেকে পাগড়ি বাঁধা ছিল মাথায় ওই সময় তিনি মাসা করেছেন সবসময় পাগড়ি বাঁধা থাকতো না কিন্তু কখনো কখনো পাগড়ি থাকলে পাগড়ি খোলা জরুরি না পাগড়ির উপর মাসা করা অধিকাংশ আলমাদের নিকটে জায়জ রয়েছে কিন্তু আমাদের দেশি ওই মজাবে না শুধু পাগড়িতে মাসা চলবে না এই জন্য তারা ওই ওই কপালের ওই মাসাটাকে রোবরাস চার ভাগের এক ভাগ ধরে নিল যে চার ভাগের এক ভাগ চুল ছুঁয়েছে ওই জন্য ওইটা ফরজ আদায় আছে না আসলে ব্যাপারটা এরকম নয় নবী সালাম মাথায় যদি পাগড়ি থেকেছে পাগড়ি আর খুলেননি তাহলে পাগড়ি থেকে গেল কপাল থেকে শুরু করে চলে গেলেন পাগড়ির ওপর মাসা আর মোজার ওপর যেমন মাসা চলে তেমনি পাগড়ির ওপর আমামার ওপর মাসা চলবে জায়জ বরং সুন্নত সম্মত নবী সাল্লাম করেছেন তো এই কথা লেখক বলছেন তবে নবী সাল্লাম কি করতেন লাকিন কানে এদা মাসা আলা সিয়াতে কপালের মাসা শুরু করলে মাসা করলে কাম্মালা আলালামা বাকি মাসাটা আমামার ওপর পুরা করতেন পাগড়ির ওপর পুরা করতেন তারপরে আলোচনা করছেন গড়গড়া কুলি করা সম্পর্কে নাকে পানি দেওয়া এটাকে লেখক বলতে চেয়েছেন যে এটা ওয়াজিব এটা ওয়াজিব আর এক দলের কাছে সন্ন্যতে মোয়াক্কাদা যদি সন্ন্যতে মোয়াক্কাদা হয় তো কখনো নবী সাল ছাড়েননি কুলি করার বিষয়টা হচ্ছে যে মুখের ভিতরে পানিটা গেল তাই না আর নাকে পানি দেওয়া মানে নাকের ভিতরটা পরিষ্কার হলো তো এই যে ভিতরটা মুখের ভিতরটা আর তারপরে নাক পরিষ্কার করা এটা জরুরি জিনিস কারণ বাইরে থেকে যে জীবন জীবাণুগুলি আক্রমণ করে মানুষের উপর সেগুলি হয় মুখ দিয়ে ঢোকে না হলে নাক দিয়ে মানে ছিদ্র পেলে ঠিক না অধিকাংশ ক্ষেত্রে নাক বা মুখ দিয়ে কান দিয়ে ঢুকলো কম চোখ দিয়ে গেল কম কিন্তু এই নাক দিয়ে আর মুখ দিয়ে জীবাণুগুলি আক্রমণ করে যার ফলে কুলি করার গুরুত্ব শরীয়তে উজুর ক্ষেত্রেও গোসুলের ক্ষেত্রেও খুব বেশি এইরকম নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করার গুরুত্ব শরীয়তে উজু এবং গোসলের ক্ষেত্রে বেশি এই জন্য লেখক বলছেন এই ক্ষেত্রে যে ওয়ালামিয়াতা ইল্লা তামাজ মাজা ওয়াস্তান শাখা যখনই তিনি অজু করেছেন নবী সাল্লাম তখনই তিনি কি করেছেন গড়গড়া করেছেন মানে কুলি করেছেন ওয়াস্তান শাখা নাকে পানি দিয়েছেন এমন কোন উজু করেননি যে তাতে তিনি কুলি করেননি হয়তো ছেড়ে দিয়েছেন নাকে পানি দেওয়া ছেড়ে দিয়েছেন এরকম করেন নাই তাহলে শুধু মুখের বাহির ভাগটা মুখমন্ডল ধুয়ে নেওয়া যথেষ্ট না মুখ গহবর মুখের ভিতরে পানি দিতে হবে অর্থাৎ কুলি করতে হবে নাকের ভিতরে পানি দিতে হবে অর্থাৎ নাক পরিষ্কার করতে হবে ওয়ালাম ইউফাজ আনহু আন্নাহ আখাল্লা বেহমা রাতন ওয়াহেদা আর নবী সাল্লাম থেকে এমন কোন হাদিস সুরক্ষিত নেই যে তিনি কখনো জীবনে একবার এই দুটো জিনিস ছেড়েছেন কুলি করা ছেড়ে দিয়েছেন নাকে পানি দেওয়া ছেড়ে দিয়েছেন কখনো করেননি যখন ছাড়লেন না তাহলে সুন্নত নেই এই কথা বকাত ফকাত রাহাল এমাম ইবনুল কাইয়্যিম ফি আকসার মিন মাউদে মাউদে আমিন মিন মাউদাইন মিন কুতুবিহি বিউজুবিল মাদমাজাত ওয়াল ইসতিনশাক এখানে লেখক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ বলছেন যে এই কিতাবের যে মূল কিতাবের লেখক জাদুল মাদের লেখক ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ স্পষ্ট করেছেন তার কিতাবগুলির একাধিক জায়গায় এক কিতাবে শুধু নাই একাধিক জায়গায় বেওজুবিল মজমজাতে অল ইসলাম শাক যে কুলি করা আর নাকে পানি দেওয়া ওয়াজিব আর এইরকমই উজু পর্যায়ক্রমে করা আর তাতে পরস্পরতা বজায় রাখা এই দুটো জিনিস সবসময় করেছেন রসুল্লাহ সাল্লাম তাহলে এই দুটো ফরজ এখানে বলতে চাইছেন যে উজুতে ছয়টি ফরজ চারটা কোরআন এখানে আল্লাহ উল্লেখ করেছেন ফকসুল উজু হক মুখমন্ডল ওয়াইড হাত অমসহবেরস মাথার মাসা ওয়ারজল আকমার পা ধোয়া চারটা হলো না আর চারটাকে যে যেই নিয়মে আল্লাহ উল্লেখ করে সেই নিয়মে পালন করা মানে তরতিব সিরিয়ালিটি বজায় রাখা পর্যায়ক্রম ঠিক হলো তরতিব যেটা পাঁচ নম্বর হলো আর মোয়ালাত হ্যাঁ এটা হচ্ছে পরস্পরতা বজায় রাখা মাঝখানে এই চারটা অঙ্গ ধুইতে গিয়ে বা মাসা করতে গিয়ে বেশি গ্যাপ না দাও এমন না যে মুখমন্ডটা ধুইলেন তারপরে একটা বন্ধু কথা বলতে লাগলো উজু ছেড়ে দিয়ে গল্প করতে লাগলেন পাঁচ দশ মিনিট হয়ে গেল মুখটা শুকিয়ে গেছে তারপরে মুখ তো ধুয়েছি দশ মিনিট আগে আবার হাত দিলেন না চলবে না এরকম অনেকটা গ্যাপ করে দিলেন আপনি গ্যাপ কতটা গ্যাপ চলবে দু এক মিনিট চলবে যাতে আগের অঙ্গটা শুকায় না কিন্তু যদি হাত ধুইতে যাচ্ছেন দেখছেন চেহারা একেবারে শুকিয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে তাহলে আগের মুখ ধোয়াটা আপনার কোনো কাজে আসবে না ছয় নম্বরে তাহলে কি ফরজ মালাদ বা পরস্পরতা বজায় রাখা ফরজ এটাই বলছেন মোরাত্তাবান মোতাল নবী সব সবসময় পর্যায়ক্রম ভাবে উজু করেছেন সিরিয়ালের সাথে আর পরস্পর পরস্পরতা বজায় রেখে উজু করেছেন ওয়ালাম ইয়খিল্লা বিহি মারাতান ওয়াহেদা জীবনে একবার এরকম গ্যাপ দিয়ে উজু করেননি হ্যাঁ, যে উজুর অঙ্গগুলির মাঝখানে বিশ মিনিট আধা ঘন্টা গ্যাপ হয়ে গেছে এরকম করেননি আর উল্টো পাল্টা উজু আগে পাটা ধুয়ে নিলেন মাথার মাথা করলেন আর শেষখানে হাত মুখ দিয়ে উঠে গেলেন এরকম জীবনে করেননি যখন করেননি তাহলে তরতিবের সাথে উজু করা কি ফরোজ জি আর সাল্লামের পায়ে যদি না বলা হয় কাপড়ের মোজাকে আর বলা হয় চামড়ার মোজাকে নবিসাল্লামের পায়ে চামড়ার মোজা থাকলেও মশা করতেন আর কাপড়ের মোজা জৌরব থাকলেও মশা করতেন আর যখন এই জৌরব বা খুফ থাকতো না তখন তিনি পা ধুয়ে নিতেন বলছেন এক সেলোরিজলাইহে দুই পা ধুয়ে নিতেন এজালাম ইয়াকুনাফি জাওরাবাইনে যখন দুটি পা তার কাপড়ের মোজাই হতো না আও খুফাইনে অথবা চামড়ার মোজাই হতো না দেখলেন পাশাপাশি জাওরাবা উল্লেখ করা হয়েছে আর কি উল্লেখ করা হয়েছে খুফ উল্লেখ করা হয়েছে আমাদের দেশের যে প্রচলিত মজাবের তরিকা তাতে খুফটাকে মেনেছে মানে চামড়ার মোজা হইলে মাসা চলবে কাপড়ের মোজায় মাসা চলবে না এটা ভুল ফতুয়া নবী সাল্লাম থেকে স্পষ্ট সহি হাদিস প্রমাণিত যেমন চামড়ার মোজার খুফ তেমনি জওরাবের হাদিস সহি সুতরাং দুটোকেই কবুল করতে হবে আল্লাহ পাক ছাড় দিয়েছেন আপনি নাজাইজ করিয়েন না আপনি না করবেন খুব ধমন আপনি নিষেধ করছেন কিন্তু অন্য কেউ করছে তার ওপর আপত্তি তুলিয়েন না হ্যাঁ অন্য কেউ মশা করছে কাপড়ের মোজার উপর আর আপনি বলছেন যে এটা কি করো এটা জায়জ নয় এই ফতোয়া দিয়েন না হাদিস বিরোধী ফতোয়া দিয়েন না মাথার সাথে সাথে দুই কানেরও মাসাহ করতেন কানের হ্যাঁ, বাহির ভাগ আর ভিতর ভাগ জাহের জাহেরাহমা কানের ওপর ভাগ আর ভিতর ভাগ কানের ওপর ভাগ আর ভিতর ভাগ মাসা করলে কেমন করে করতে হবে কানের মশা মানে এই শাহাদাতের অঙ্গুল ভিতরে তাহলে আচ্ছা ভিতরে এই করবেন না অনেকে কচলায় চলে যায় ঘুষাইয়া চলে যায় এরকম না ঘোরাঘুরি না এই ভিতরে শুধু ছিদ্র এরকম হ্যাঁ আর এই এই আঙ্গুল থাকবে আঙ্গুল কিসে থাকবে এই কানের বাহির ভাগে থাকবে হ্যাঁ, এইভাবে করবেন ঠিক আছে জি জি কান কে নবী বলেছেন মাথার অংশ আল উজনান মিনার রাস আর আল্লাহ যখন মাথার মাসার কথা বলেছেন তাহলে কানও তাতে সামিল সুতরাং কানেরও মাসা করতে হবে وكل حديث في اذكار الوضوء التي تقال عليه كذب غير التسميه في اوله وقوله اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين في اخره বলছেন যে উজুর জিকির আজকার বা দোয়া সম্পর্কে যতগুলি হাদিস বর্ণনা করা হয়েছে সবগুলি মিথ্যা মাত্র হ্যাঁ মাত্র দু তিনটি আছে তিনটি একটা হচ্ছে প্রথম বিসমিল্লাকে ধরলে চারটা হয়ে যাবে হ্যাঁ প্রথম বলছে অকুল্ল হাদিস ইনফি আজকারিল অজু আর প্রত্যেকটি হাদিস যা উজুর দুয়া বা জিকির সম্পর্কে তোকাল ও আলিহে যা বলা হচ্ছে সেগুলি হচ্ছে বুন সেগুলো হচ্ছে কি মিথ্যা জাল নবী থেকে মোটেই প্রমাণিত না দুর্বল নয় ওখানে মিথ্যা বানাওয়াট গাইরাত তাসমিয়া ফিয়া একমাত্র শুরুতে বিসমিল্লা বলা আউজুবিল্লা নয় বিসমিল্লা শুধু আর আর শেষখানে বলতে হবে আসাদু আল্লাহ একটি দোয়া শেষখানে আর দোয়া শেষখানে হচ্ছে আল্লাহ হে আল্লাহ আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করে দাও ওয়াজ আলনিম আল হিরিন আর আমাকে পবিত্রতা অর্জনকারীদের দলে সামিল করে দাও হি আখেরি শেষখানে সোনানি নাসাই আর একটি হাদিস রয়েছে এমাম নাসাইর কিতাবে লিখেছেন সোনানে নাসাই কিন্তু প্রসিদ্ধ সোনানে নাসাইতে নেই বরং এমাম নাসাইর আরেকটি কিতাব রয়েছে আমালুল ইয়মে যা এমাম নাসাইর ছাত্রর সাথে সম্পৃক্ত করে ছাপানো হয়েছে ইবনুসুন্নির নামে আমালুল ইয়মে মানে রাত দিনের আমল কি রাজগার হতে রয়েছে ওতে এই হাদিসটি রয়েছে তাহলে কথাটি সূক্ষ্ম নয় যে নাসাইতে আছে নাসাই বললে প্রচলিত নাসাই ধরে নেবে প্রচলিত নাসাইতে নেই মানে ইমাম নাসাইর আমালুল ইয়মা আমালুল ইয়মে আল্লাহ কিতাব আছে কি আছে ওটা সুবহানাকা আল্লাহ মবেহাম দেখে আসাদ আল্লাহ ইলাহ ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি হে আল্লাহ দেখা তোমার প্রশংসা বিজড়িত আসাদু আল্লাহ ইল্লা তা সাক্ষ্য প্রদান করি যে তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই আস্তা ফেরকা তোমার কাছে মার্জনা কামনা করি ওয়াতু বেলেক তোমার সামনে তোমার দরবারে তৌবা করি ফিরে আসি স্পষ্ট বিসমিল্লা শুরুতে আর তারপরে কালমা শাহাদ হ্যাঁ আর তারপরে আল্লাহ জালিমিনা তৌয়াবিন এই দোয়া আর তারপরে নাসাইতে যে হাদিস রয়েছে মানে আমার সুবহানাক আল্লাহু বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু এটা হচ্ছে মজলিসের দোয়া তাই না তাহলে মজলিসের ওই দোয়াটি আরো মজার কথা শোনেন যে আমাদের দেশের অধিকাংশ মানুষরা করে থাকে মুসলিমরা বলছে রসুল্লাহ সাল্লাম কখনো উজুর সুরতে নাওয়াইতু বলতেন না ওয়ালাম ইয়াকুন ইয়াকুলু ফি আর নবী সাল্লাল্লাহু বলতেন না উজুর শুরুতে নাওয়াইতু আমি নিয়ত করছি আল ওজুয়া লেদাফিল হাদাসে আমার হাদাস দূর করার জন্য এসব কথা মিথ্যা বানাও হাদিস মিথ্যা হাদিসও নাই মিথ্যা কথা মানে হাদিসের নামে বানানো হয়নি হাদিসও নেই জাল হাদিসও নেই ক্ষেত্রে একেবারে জালের উপর জাল এক হচ্ছে জাল হাদিস মানে রসুল বলেছেন বলে মিথ্যা গড়া আর তার উপরে জাল হচ্ছে যে জাল হাদিসও নাই একেবারে বাজার এমনি চালু করে দিয়েছে না হয়তো পড়ো বুঝতে পেরেছেন না এই রকমের মিথ্যা হচ্ছে নিয়ত পড়া তাহলে নিয়তের স্থান কোথায় নতুন ভাইয়ের অনেক সময় পরিশান হবে নিয়ত আছে ইসলামে কিন্তু নিয়ত জায়গায় আছে যেখানকার জায়গায় সেখানে রাখতে হবে নিয়ত কোথায় আছে এখানে আছে যদি আপনাকে বলে ভাই আপনার কথা কোথা দিয়ে বেরোয় কোনখান দিয়ে আপনার কথা বেরোয় কি বলবেন বলবেন পাগল হয়ে গেছে লোকটা কথা বেরোয় মুখ দিয়ে বেরোয় ঠিক না তা আপনার নিয়ত কোথায় হয় এইখানে হয় এখানে হয় না এটা বেকুফি মুখে নিয়ত নিয়ে আসা মুখে নিয়ত হয় না নিয়ত এখানে হয় আপনার এখানে নিয়ত করে এসছেন না যে আলোচনা হবে শুনব এটি এখানে নিয়ত করে এসছেন ওইটাই নিয়ত আসা অটোমেটিক যখন পানির কাছে আসছেন যে উজু শুরু করছেন তখন একটা নিয়ত এখানে হচ্ছে যে হ্যাঁ উজুর জন্য আমি এগুলো করছি এটা হচ্ছে নিয়ত নিয়ত পড়া নয় আসলে ওয়ালা আহাদুমিনা সাহাবাতে আলবাতা না কোন সাহাবি করেছেন আরে রসুল তো ছাড়েন ছাড়েন সাল্লাহ সাল্লাম কোন একজন সাহাবি একজন সাহাবি কোনদিন হয়তো পড়েননি না উজুতে না নামাজে কখনো তিনবারের বেশি উজু করেননি কোন অঙ্গ চারবার পাঁচবার ধৌত করেননি সুতরাং এটাও বাড়াবাড়ি গুনার কাজ ওয়াকাজালিকা আন্নাহু তাজাওয়াজ আল মিরফাকাইন ওয়াল কাবাইন আর এটাও নবীলাম থেকে প্রমাণিত নয় যে যেহেতু উজুর অঙ্গগুলি চমকিবে এই জন্য বেশি করে চমকে দেবো এইখান পর্যন্ত ধুইব চলবে বাড়াবাড়ি এটাও বাড়াবাড়ি যেমন তিনের বেশি চারবার পাঁচবার ধোয়া বাড়াবাড়ি তেমনি মানে যখন চমকিবে কিয়ামতের মাঠে আর ওইটা দিয়ে চেনা যাবে তা আমার মানে এইখান থেকে কেন চমকি এইখান থেকে চমকাবো আর পা এখান থেকে ওই টাকনার উপর থেকে কেন হাঁটু পর্যন্ত চমকাবো দেখ রানটাও ধুয়ে নি চলবে বাড়াবাড়ি গুণা হবে গুণা হবে ইসলামে অতিরঞ্জন বাড়াবাড়ি গুণা কিন্তু যেটা ইসলামে নেই সেটা যদি আপনি করেন তাহলে সেটা বাড়াবাড়ি অভ্যাস ছিল না যে অঙ্গগুলি ধোয়ার পরে তিনি হ্যাঁ কাপড় ব্যবহার করবেন গামছা ব্যবহার করবেন তয়লা ব্যবহার করবেন আর মুছবেন এটা অভ্যাস ছিল না তানশিফ মানে শুকানো অঙ্গগুলি শুকানো হ্যাঁ কাপড় দিয়ে মুছে এটা তার অভ্যাস ছিল না বুঝতে পেরেছেন না অভ্যাস ছিল না তার মানে কি জায়জ নাই অভ্যাস ছিল না কখনো কখনো কেউ দিল কাপড় মুছিল না আর না হলে ঝেড়ে নিতেন তাহলে আপনার জন্য আমার জন্য কি করণীয় আমার জন্য আপনার জন্য এটাকে সুন্নত মনে করবেন না কখনো যে মুস্তি হবে আর মুছা চলবে না এটাও মনে করবেন না যদি আপনার ঠান্ডা লাগার ভয় থাকে শীতকাল ঠান্ডা লাগছে পানিগুলো থেকে যাবে অথবা কাপড় চোর ভিজে যাবে কাপড়টা তাড়াতাড়ি এক্ষুনি আমি লম্বা করবো তো মুছে নেন আপনি টিস্যু আছে কাপড় আছে মুছে নেন আর যদি কখনো না মুছেন মাঝে মাঝে মুছিয়েন না সবসময় মুছতে হবে বিশেষ করে গ্রীষ্মকালে গরমের সময় মুছিয়েন না যাতে করে নবী সালাম অধিকাংশ সময় মুছতেন না তো আপনিও মুছিয়েন না নবী সালাম অভ্যাস মুছা ছিল না কিন্তু কেউ কোনো সময় দিল বা কখনো হয়তো মুছে নিলেন এইরকম ছিল আপনার জন্য দুটোই জায়জ কোন একটাকে সন্ন্যত মনে করবেন না যদি মুছেন তো জায়জ রয়েছে আর না মুছেন তো সেটাই নবী ইসলামের অধিকাংশ সময়ের অভ্যাস দাড়ির খেলাল দাড়ি যদি বিশেষ করে একটু ঘন থাকে এই ক্ষেত্রে আমাদের দেশের মুরব্বীরা একটু বাড়াবাড়ি করে দাড়ির খেলাল না করলে হয় দাড়ির খিলালি শুধু না ঘন দাড়ি হলো পানি পৌঁছাতে হবে না এমন এত জটিলতা নেই ইসলামে নবী করিম সাল্লামের দাড়ি কিন্তু ঘন ছিল পাতলা দাড়ি ছিল না হ্যাঁ আর অল্প এইটুকু দাড়ি ছিল না ফুলমুখে দাড়ি ছিল এবং ঘন ঘঙ্গরুলও দাড়ি ছিল হ্যাঁ তারপরে রসুল্লাহ সব সময় দাড়ির খিলাল করতেন খিলাল বুঝেন তো খিলাল মানে খেলাল মানে হচ্ছে হাত ঢুকানো এই যে এটা হচ্ছে খেলাল বুঝতে পেরেছেন হ্যাঁ, আপনার দাঁতের যে গোস্ত বা ময়লা বের করেন খড়ি ব্যবহার করেন ওটাকে খিলাল বলছে না খিলাল কেন বলছেন কেন দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছেন সেই জন্য নাম খিলাল হাতের ফাঁকে ফাঁকে ঢুকালেন খিলাল দাড়ির ফাঁকে ফাঁকে ঢুকেছেন এটা খিলাল হ্যাঁ চুলের ফাঁকে ফাঁকে ঢুকাচ্ছেন খেলাল ওই রকমই দাঁতের ফাঁকে ফাঁকে ঢুকছেন ওটা খেলাল বলছেন হ্যাঁ দাঁতের খড়িকে তো বলছেন যে ওয়াকানা ইহু আহিয়ান কখনো কখনো রসুল্লাহাম নিজ দাড়ির খিলাল করতেন ওয়ালাম ইউআজেব আলা জালেকা কিন্তু এটা সব সময় করতেন না তাহলে অনেক সময় তিনি কি করতেন খেলাল করতেন না দাড়ি দাড়ির খেলাল করা জরুরি নয় আসাবি হাতের এই যে আঙ্গুলের ভিতরগুলো এইগুলো একেবারে ভিজানোর জন্য এইরকম করতে হবে আর কচলাইতে হবে না এটাও নেই এত জটিলতা ইসলামে নেই নবী ওয়াকাদালেকে অনুরূপ তাখলিলুল আসাবি আঙ্গুলের খেলাল করা নবী কখনো করতেন আর কখনো করতেন না ওয়ালাম ইয়াকুন ইউহাফিজ আলিহি এটা সবসময় করতেন না যে এটা সবসময় হেফাজত করতেন খেয়াল করতেন এরকম করতেন না ও আম্মা তাহরিকুল খাতাম হাতে যদি আংটি থাকে আংটিটাকে একেবারে হিলাইতে হবে ঝাঁকানি দিতে হবে এরকম করতে হবে না এটা না এই মর্মে যে হাদিসটা আছে বলছে ফারোয়া ফিহে হাদিস আংটিটাকে সরাইতে হবে যাতে ওই জায়গাটা ভিজে এই মর্মে যে হাদিসটা এসছে ওই যে হাদিস দুর্বল হাদিস সেই জন্য আংটি যদি পরেন আপনি তো পানি পানি দিলে পানি পৌঁছে যাবে আর একেবারে প্রতিবার আপনাকে আংটিটা সরাইতে হবে আপন জায়গা থেকে আর ভিজাইতে হবে এরকম কিছু নয় জি এই ছিল উজু সম্পর্কে লেখকের আলোচনা যা আপনাদের সামনে পেশ করলাম আর আশা করি আমাদের সময় হয়ে গেছে এরপরে আলোচনা আছে মোজার উপরে মশা সংক্ষিপ্ত আলোচনা তাই আমাদের আলোচনা আছে ইনশাআল্লাহ তালা আগামীতে এই আলোচনাগুলি করা যাবে কথা লম্বা না করে আল্লাহ পাক যেন আমাদের নেকামলে তৌফিক দান করেন গুনা খাতা মাফ করে দেন আল্লাহ ফাকরুল আলম যেন নবী করিম সম্পর্কে জানার তার আদর্শ সম্পর্কে জানার তার জীবনী সিরাজ সম্পর্কে জানার আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন এবং তা অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন বিনা বাড়াবাড়িতে আর বিনা ঘাটতিতে বিনা গোড়ামিতে আর অন্য কারো তরফদারি পক্ষপাতিত্ব না করে উল্লাহ সাল্লা সাল্লামের হাদিস মোতাবেক আদর্শ মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন আল্লাহ পাক অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন নবী করিম সাল্লা সাল্লামের শফাত আল্লাহ পাক যেন দান করেন আল্লাহ ফাকরুল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতের ফিরদৌস দান করেন সুবহান রব্বিকা রব্বিল ইজাতাম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন টুবির মশা চলবে না পাগড়ি বাঁধা থাকে সেই জন্য হ্যাঁ রুমালও চলবে না এতেও চলবে না এটা ওই পাগড়ি নয় যেখানে মাসার কথা বলা হয়েছে সেখানে একটু কষ্ট আছে খুললে সেই জন্য পাগড়ি যদি খোলা হয় আবার বাঁধা অনেকটা অনেকের জন্য জটিল অনেকে নিজে বাঁধতেই পারে না হয়তো কারো কাছে বেঁধে নিয়েছে পাগড়ি হ্যাঁ অথবা বাঁধতে আবার ঝামেলা হ্যাঁ একটু কষ্ট করে বেঁধেছি আবার খুলে দেবো এই জন্য এখানে ছাড় দেওয়া হয়েছে মোজা মোজা খুলবো ধুইব আবার ঢুকাবো কাজ তাড়াহুড়া আছে এমার্জেন্সি আছে অথবা এই ভিজা পায়ে আবার মোজার পরে নিলে গন্ধ তাড়াতাড়ি ছড়িয়ে যাবে বিভিন্ন কারণ আছে যেখানেই ইন্নাম আল উসরি উসরা এক কথা কোরআনের আয়াত যেখানেই কঠিন সেখানে আল্লাহ সহজ করেছেন আর টুপি খুলে নেওয়া কঠিন নয় আর পরে নেওয়া কঠিন নয় তাই না এইরকম শ্যামা গুত্রা যেটাকে রুমাল বলছেন এটা খুলে নেওয়ার পরে নেওয়া কঠিন নয় এটা সহজ সুতরাং এইসব ক্ষেত্রে না যুক্তিতে জায়েজ না হাদিস দলিলে জায়েজ যে আপনার রুমালের ওপর অথবা টুপির ওপর অথবা শীতকালে যে টুপি এই টুপির ওপর মাসা করে না যাইজ নাই যাইজ না খালেদ ইনাফিহা জাহান্নামীরা জাহান্নামে থাকবে জাহান্নামীরা জাহান্নামে থাকবে চিরকাল মা দামাতে সামাওয়াত আলার যতদিন আসমান জমিন থাকে আসমান জমিন মানে দুনিয়ার আসমান জমিন এই এখনকার না হ্যাঁ আসমান জমিন তখনকার আল্লাহ পাকের আসমান জমিন হ্যাঁ মানে চিরকাল এক কথাই ইল্লা মাশা রব্বক তবে তোমার রব যদি চান বা যা চান এর মানে এই নয় যে এমন একটা সময় আসবে যে জাহান্নামি শেষ হয়ে যাবে জাহান্নাম কালা নিবিয়ে দেবেন আর জাহান্নামি কাফেরকে ইহুদি নাসারাকে মুশরেককে পত্তল্লিকে আর কবর মাজার পুজারিকে উঠিয়ে জান্নাতে দেবে এটা নাই এটা দুই একজন এইরকম স্কলার এর আগে এইরকম কথা বলে নিজেরা গুমরা হয়েছে আর অনেককে এইভাবে গুমরা করেছে এটা তাদের বড় ভুল হয়েছে যদি ওর মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তিরা আছে তাদের আকিদার ক্ষেত্রে এই বড় গলত হয়ে গেছে শুধু ইল্লা মাশা রব্বকাতে ধোকা খেয়ে ইল্লা মাশা রব্বক তাহলে আল্লাহ বললেন কেন যেখানে জাহান্নাম চিরকাল থাকবে আর জান্নাতও চিরকাল থাকবে তবে কোন মুসলিম তৌহিদের উপর যদি থেকে থাকে হ্যাঁ আর ইমান নষ্ট না করে থাকে চিরকাল জাহান্নামে থাকবে না এটা ঠিক কিন্তু কাফের জন্য নাস্তিকের জন্য মুসলিম জন্মসূত্রে কিন্তু বড় শির করে মরেছে অথবা ইসলাম ভঙ্গ করে নষ্ট করে মরেছে হ্যাঁ তাহলে সে চিরকাল জাহান নামে থাকবে জাহান নামও চিরকাল থাকবে কোনোদিন ধ্বংস হবে না আর জান্নাত কোনোদিন ধ্বংস হবে না তবে প্রশ্ন থেকে যায় ওই সব ওই দু একজন স্কলারদের যারা এর আগে এরকম ভুলের শিকার হয়েছে যে তাহলে ইল্লা মাশা রব্বক তবে তোমার রব হে মোহাম্মদ তোমার রব যদি চান তোমার রব যদি চান মানে নাম নিমিয়ে যাবে এটা তো বুঝাই না তোমার রব যদি চান এই জন্যই বলা হয়েছে যে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কিছু হইতে পারে না বান্দাকে জানিয়ে দেওয়া হয়েছে যে দেখো আমি চিরকালের জন্য জাহান্নাম রাখবো চিরকাল জান্নাত রাখবো খালেদি নাফিয়া কাফের চিরকাল থাকবে তার মানে এই নয় যে আমি আমার ইচ্ছার বিরুদ্ধে করতে পারবো না আমি এখানে অপারক আমরা অফিসিয়াল কাজে করে দেখেন এটার বিরুদ্ধে হবে না আপনি যেটা বলছেন এটা কখনো হবে না বুঝতে পারছেন কখনো হবে না কারণ জানি যে এটা আইন কানুনের খেলাফ বা এটা অসম্ভব জিনিস হবে না আর আমার ক্ষমতাই নেই কারণ আমি অপারক আমার ক্ষমতা হচ্ছে সীমিত বুঝতে পারছেন না এরকম আমার কেন যতই বড় রাজা ধীরাজা হোক না কেন ক্ষমতা হচ্ছে সীমিত বলছে না আমি এটা পারবো না যতই বড় শাসক হোক না কেন বলে এটা আমি পারবো না এটা ইম্পসিবল অসম্ভব এটা ঠিক না কিন্তু আল্লাহর ক্ষেত্রে কি ইম্পসিবল আছে যে অসম্ভব আল্লাহ জাহান নামকে যদি নিমাতে চান তো নিমাতে পারবেন না এরকম কি এইটা বোঝানো হয়েছে যে আল্লাহ চাইলে নিমিয়ে দিতে পারবেন কিন্তু আল্লাহর ইনসাফ বিচারের খেলাফ যে কাফের সারা জীবন কুফুরি করলো নাস্তিক সারা জীবন আল্লাহর অস্তিত্বই স্বীকার করলো না হ্যাঁ মুশরেক সারা জীবন আল্লাহর সাথে আল্লাহ গোলাম বান্দাদেরকে হ্যাঁ মৃতদেরকে গাছপালাকে শরিক করলো হ্যাঁ কুমুর মাজারকে শরিক করলো আর ওকে জান্নাতি দিয়ে দেবো না এটা হতে পারে না ইন্না রহমাতি আল্লাহর রহমত আল্লাহর ক্রোধের ওপর প্রাধান্য পাবে এই এর মানে এই না যে জাহান্নাম নিমিয়ে যাবে এর মানে হচ্ছে যে যারা রহমত পাওয়ার যোগ্য তাদেরকে রহমত থেকে আল্লাহ নিরাশ করবে না আর রহমত পাওয়ার যোগ্য হচ্ছে ইমানদার বিশ্বাসী অবিশ্বাসী না একত্ব প্রতিষ্ঠাকারী মুশরেক নয় কথা বুঝতে পেরেছেন হ্যাঁ সৎ ব্যক্তি সৎ মানে যার অন্তরে সততার সাথে সে ইমান নিয়ে এসেছিল মুনাফিক কপট নাই অন্তরের যে মুনাফিক সে নাই বুঝতে পেরেছেন এই জন্য হয়তো ওই ভাই ওদের কিছু পড়েছে গুমরাদের যার ফলে হয়তো অথবা এমনি জিজ্ঞেস করেছেন কিন্তু আপনাদের অধিক নলেজের জন্য বললাম যে এইরকম কিছু স্কলার গুমরা হয়েছে যারা বলেছে যে কোটি কোটি বছর পরে জাহান নামে নেমে যাবে আর কাফের কাফের সব চলে আসবে জান্নাত এটা হইতে পারে না এটা করবেন না আল্লাহ পাকের আদুল ইনসাফ হেকমতের খেলাফ উজু না করে বললে মশার করা যাবে না কোনো মূল্য নেই উজু করে যদি পাক অবস্থায় না পড়েন বিনা উজু অবস্থায় মোজা পরেন তাহলে ওই মোজা পরার কোনো মূল্য নেই তার মানে মশা চলবে না আপনি মোজা পরেছেন আপনার পায়ের হেফাজতের জন্য হ্যাঁ কিন্তু এই ক্ষেত্রে মাসার আপনার আর কোনো চান্স নেই আর উজু করে পড়তাম উজু অবস্থায় পড়তাম দুই রাখাত পড়ে তাসাহত পড়লেন সালাম ফিরে দেন তাহলে যদি তাই করেন তো সালাম ফিরে দেন এটাই হচ্ছে সহি সন্ন্যত আর তারপর এক রেখাত আলাদা পড়েন অথবা দুই রাখাত পড়ে সরাসরি উঠে যান আর তাসাহুদ পড়িয়েন না এটা হচ্ছে দ্বিতীয় রকম সন্ন্যাত সেটাও হাদিসে রয়েছে আর তিন নম্বর হচ্ছে যে দুই রাখাত পড়ে আপনি যেটা বললেন তাসাহদ পড়লো কিন্তু সালাম ফিরল না সরাসরি উঠলো না তাশাহত পড়লো তাসাহদ পড়লো সালাম ফিরলো না উঠে গেল মাগরেবের মতো সেম মাগরেবের মতো করে পড়ার হাদিস জয়ীফ দুর্বল সহি হাদিস নয় সুতরাং এই পদ্ধতিটি প্রচলিত পদ্ধতি আমাদের দেশের মজাবি ভাইদের কাছে সেটা হচ্ছে দুর্বল সই নয় আসবে বেতর আলোচনা সিরাতুর রসুল ইনশাআল্লাহ তালা ধারাবাহিক আলোচনাগুলি আসবে সন্ন্যত নামাজের জামাত নেই ভাই জিজ্ঞাসা করেন হ্যাঁ, সন্ন্যত নামাজ স্বামী স্ত্রী জামাত করে পড়তে পারবেন কিনা সন্ন্যত নামাজের কোন জামাত নেই একমাত্র রমজানের হ্যাঁ রমজানের তেমুল্লাল তারাবি ছাড়া ক্যাম রমজান ছাড়া তো তারাবির শুধু জামাত রয়েছে এছাড়া সোননাথ রাতে বা জামাত করে পড়বেন কোনো প্রমাণ নেই হ্যাঁ ইসরাকের নামাজ সালাতুদ্দোহান নামাজ এই নামাজগুলি জামাত করে পড়বেন স্বামী স্ত্রীর বাড়িতে এর কোনো প্রমাণ নাই সুতরাং এটা ঠিক নাই যেটা নেই প্রমাণিত নবী কখনো করেননি নবী সাহেব বিবিদের ঘরে থেকেছেন সালাতুদ্দোহা নামাজ জামাত করে পড়েননি এমনকি তাহাজুদের নামাজও জামাতে পড়েননি অন্য অন্য মাসের তবে রমজান মাসের ওই নামাজটাই ওই নামাজটা যেটা অন্য মাসে তাহাজুদ ছিল রমজান মাসে তারাবি বা তাহাজুদ সবকিছুই তো রমজান মাসে জামাত করে পড়েছেন রমজান শেষ হয়ে গেলে কখনো নবী সালাম জামাত করে এই নামাজটা না সাহাবিরাকে নিয়ে পড়েছেন আর না বাড়িতে বিবিদেরকে বা মেয়েদেরকে নিয়ে নামাজ পড়েছেন সুতরাং এইভাবে জামাত করা ঠিক না হ্যাঁ নবী করিম সাল্লাম কোন এক সময় বাড়িতে রাত্রে উঠে নামাজ পড়ছিলেন আর লেগে গেল আবদুল্লাহ বিন আব্বাস পাশে এই হাদিসটা বাম দিয়ে লেগে গেছিল কানটা ডান দিয়ে করে দিল কিন্তু এই হাদিসটা রমজান সম্পর্কে ছিল না অন্য কোনো মাস সম্পর্কে ছিল জানার প্রয়োজন রয়েছে যদি রমজান ছাড়া অন্য সময় হয় তাহলে বলা যেতে পারে যে তাহাজুদের ক্ষেত্রে এরকম জামাতে লেগে যেতে পারে তারপরে ছোট বাচ্চা নবালক ছেলে ছিল লেগে গেছে নবী বিবিদেরকে সাথে নামাজ পড়েননি কখনো ঝড়ে মসজিদে জামাত ছুটে গেছে আপনি স্ত্রীকে নিয়ে জামাত করে নামাজ পড়েন জামাত ছুটে গেছে মসজিদে জামাত ছুটে গেলে মসজিদে তৃতীয় চতুর্থ জামাত এত জামাত এসব জামাতের ফজিলত এরকম আসলে এইভাবে নেই এতে প্রথম জামাতের গুরুত্ব কমে যাচ্ছে যেন অনেক হল আমাদের নিকটে এইভাবে জামাত দ্বিতীয় তৃতীয় জামাত লাভ নেই তো তাদের কাছে যদি জানতে পারেন যে জামাত হয়ে গেছে এখন আপনি আপনার স্ত্রী বা বাচ্চাদেরকে জমা করে বাড়িতে জামাত করে নেন দেখছেন যে টাইম চলে গেছে জমাত হয়ে গেছে সাথী ভাইয়েরা যে রুমে আছে ওদেরকে উঠিয়ে আপনি ওখানে জমাত করেন এরকম তখন জামাত করতে পারেন ফরজ নামাজের জন্য অথবা রমজানের নামাজ ক্যাম রমজান ক্যামুল্লাইলের জন্য আপনি রাতের নামাজে জামাত করতে পারেন আল্লাহ আলম পাগড়ি পরে নামাজ পড়লে বেশি সব হবে এই মর্মে কোন জৈব হাদিস নেই সহিত নেই জাল হাদিস একটা জাল হাদিস রয়েছে যে সলাতন বে আমামাতিন তাদেল সাবিনা সলাতন হ্যাঁ পাগড়ি পরে নামাজ পড়লে সত্তর গুণ বেশি সব জামাতে কষ্ট করে নামাজ পড়লে পঁচিশ সাতাইশ আর শুধু পাগড়ি পড়লে সত্তর কথাই বলছে যে জাল একটা লোক কষ্ট করে রাতের অন্ধকারে ফজর অন্ধকারে বাড়িতে নামাজ পড়লে এক গুণ হ্যাঁ আর মসজিদে পড়লে সাতাইশ গুণ আর পাগড়িতে পরে নিলে সত্তর গুণ যুক্তিসঙ্গত জাল হাদিস এটা জাল কথা শুনে রাখেন ভালো করে সহি নাই পাগড়ি সন্ন্যত নাই পাগড়ি হচ্ছে অভ্যাস সোনারুল এবাদা নাই সোনারুল আদা নবী সাল্লামের কিছু অভ্যাসগত জিনিস ছিল যেমন চুল রাখা বড় চুল রাখা এটা যদি এবাদতের সুন্নত হইতো তা আমি রাখতাম আমার আগে এটা যদি এবাদতের সুন্নত হইতো আবাকার উমার ওসমান আলী রাখতেন কোন প্রমাণ আছে জাহু বাকর উমার উসমান আলী চার খলিফার চুল ওই রকমই বড় ছিল যেমন নবীলের চুল বড় ছিল তাহলে আমাদের দেশের মৌলী সাহেবের বলে যে বাবরি চুল এটা সন্ন্যতি চুল কোথায় বলেন নবী সাল্লামের এটা হচ্ছে অভ্যাসগত আদর্শ এটা অভ্যাসগত আদর্শ এটা আমাদের জন্য করণীয় না হ্যাঁ বর্জনীয় না কিন্তু করলে করতে পারেন এটা যে হেবাদত আর এতে একটা বড় নেকি ওই রকমই যেমন আপনি দাড়ি রাখলেন না দাড়ির সাথে টুপিকে মিলিয়ে দিচ্ছে আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিতে দাড়ি হচ্ছে ইসলামের পরিচয় ওয়াজিব সুন্নত নয় সোনারুল এবাদাও না সোনারুল এবাদার ওপরে হচ্ছে ওয়াজিব বুঝতে পারছেন না আর টুপি মাথা ঢাকা অথবা পাগড়ি এগুলি হচ্ছে সোনারুল আদা অভ্যাস আপনি কি বলতে পারেন যে নবী একাই পাগড়ি পরতেন আর আবু জাহাল আবু লাহাব আরব মুশরেক মক্কার লোকেরা পাগড়ি পরতো না হ্যাঁ বলছেন না কেন কখনো প্রমাণ নেই একই রকম লেবাস ছিল আর একটা প্রশ্ন করি তাহলে আরো ক্লিয়ার হবে একটিকেও দলিল দিতে পারবেন যে একজন অমুসলিম যেমনই নবীর কাছে এসে কালেমা পড়তো তখনই তাকে বলতে ড্রেস চেঞ্জ করো তোমার ওটা মুসরেক ড্রেস ছিল এখন মুসলিম ড্রেস পরো আছে এটা আমার লেবাসের পোশাকের আলোচনাতে এই পয়েন্ট আমি এর আগে বলেছি আর অনেক সময় এরকম বলি যাতে একটু মাথা ঘুরে এই গোনা মোল্লাদের যে না এগুলো এটা হচ্ছে ইসলামিক পোশাক না পোশাক আরবরা যেই পোশাক পরতো ওই পোশাকে নবী সাল্লাম পরেছেন ব্যাস ধর্মীয় পোশাক না হয় তাহলে ধর্মীয় গায়ের মুসলিমের অমুসলিমের ধর্মীয় পোশাক থেকে বাঁচবেন হিন্দুদের যে রংটা আছে ধর্মীয় মন্দিরে হ্যাঁ সাধু সন্ন্যাসীদের ব্রাহ্মণদের হ্যাঁ পুজো পাঠের ক্ষেত্রে ওইটা বর্জনীয় চলবে না খ্রিস্টানদের ওই রকম যদি বিশেষ পোশাক থাকে তাদের ওই যারা ধর্মগুরু অথবা তাদের যারা মানে চার্চের সেবক সেবিকা তাদের না ওগুলো পোশাক চলবে না ওটা চলবে না ধর্মীয় পোশাক হয়ে গেল এটা বুঝতে পেরেছেন কিন্তু বাকি পোশাকের ক্ষেত্রে শরীয়তে অনেক স্বাধীনতা রয়েছে অনেক স্বাধীনতা রয়েছে টাকার ওপরে কাপড় থাকতে হবে অমুসলিমদের মতো না হয় মহিলার মতো কাপড় না হয় পাতলা না হয় যাতে লজ্জা স্থান দেখা যায় আর রান যাতে না খুলে যায় না ভিন নিচে না নেমে যায় টাইট না হয় একবারে যে নামাজ পড়তে রুকুতে কষ্ট হচ্ছে এই ছয়টা সাতটা শর্ত রয়েছে লেবাস ইসলামিক লেবাসের জন্য পুরা করে দিলে ইসলামিক লেবাস হয় বুঝতে পেরেছেন কোন পার্থক্য নেই যে কলমা পড়তেই চেঞ্জ উমার যেদিন কাফের ছিল আলাদা পোশাক ছিল যেমন এই কলমা পড়লে অ্যাড্রেস চেঞ্জ করো আমরাও করি না এখানে কলমা পড়ে হ্যাঁ খাতনা খাতনা করে এখানে খাতনা ইসলাম বুঝতে পেরেছেন কিন্তু কখনো বলি না যে তুই হিন্দু ছিলি এখন মুসলমান হলি সুতরাং তোর প্যান্ট শার্ট চেঞ্জ কর না হ্যাঁ প্যান্ট শার্ট না পাক তাহলে দিতে হবে বুঝতে পেরেছেন জি ধর্মীয় পোশাক থাকলে ছেড়ে দিতে হবে মহিলাদের পোশাক পরে আছে ছেড়ে দিতে হবে মহিলাদের মতো চুল লম্বা করে আছে কেটে ফেলতে হবে হ্যাঁ কেটে ফেলতে